গুনগুনিয়ে গায় গুনগুনিয়ে গায় গুনগুনিয়ে গায় ভ্রমরা দূর মদিনার গান আমার প্রাণ উড়ে যায় উড়ে যায় দূর মদিনায় প্রাণ উড়ে যায় উড়ে যায় দূর মদিনা গুনগুনিয়ে গা গুনগুনিয়ে গা লোমরা দূর মদিনার গান আমার প্রাণ উড়ে যায় উড়ে যায় দূর মদিনায় প্রাণ উড়ে যায় উড়ে যায় দূর মদিনা উষ্ণ মরুর বুক হল শিখতর মতে দূর দিনের এই বন্ধু যখন আসল দুনিয়াতে ও উষ্ণ মরুর বুক হলো সিক্ত রহমতে দুর্দিনের এই বন্ধু যখন আসল দুনিয়াতে ভুলগুলো সব ফুল হলো ফুলগুলো সব ফুল হলো তাহারি ছুয়ায় গুনগুনিয়ে গায় গুনগুনিয়ে গায় গুনগুনিয়ে গায় রোমরা দূর মদিনার গান আমার প্রাণ উড়ে যায় উড়ে যায় দূর মদিনায় প্রাণ উড়ে যায় উড়ে যায় দূর মদিনা স্বপ্ন মনে মোর চলে যাব মদিনাতে জানাবো প্রাণ খুলে সালাম না বীর রোজাতে ও স্বপ্ন মনে মোর চলে যাব মদিনাতে জানাবো প্রাণ খুলে সালাম না বীর রোজাতে পাপগুলো সব দূর হবে পাপগুলো সব দূর হবে তাহার শিলায় গুনগুনিয়ে গা গুনগুনিয়ে গায় গুনগুনিয়ে গায় রোমরা দূর মদিনার গান আমার প্রাণ উড়ে যায় উড়ে যায় দূর মদিনায় প্রাণ উড়ে যায় উড়ে যায় দূর মদিনা গুনগুনিয়ে গা গুনগুনিয়ে গায় গুনগুনিয়ে গায় ভ্রমরা দূর মদিনার গান আমার প্রাণ উড়ে যায় উড়ে যায় দূর মদিনায় প্রাণ উড়ে যায় উড়ে যায় দূর মদিনায় প্রাণ উড়ে যায় উড়ে যায় দূর মদিনায় প্রাণ উড়ে যায় উড়ে যায় দূর মদিনা